তৃতীয় দিন মাগরীবের পরের বয়ান বয়ান পেশ করছেন আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা প্রতিষ্ঠাতা মহাপরিচালক বাংলাদেশ প্রতিষ্ঠাতা আমার আপনার সৈন্যকে জাহাজ মুতাশ্রী করেছে আলহামদুলিল্লাহ ইসলাম ইসলাম лучшим городом. সব সেন্টারে নিয়ে হয় তদ্রুপ বাজার মাঠে পার সব জায়গায় নিয়ে হয় যার যার হল প্রথম সেন্টার করলে কিন্তু কোথাও শুক্রবার ওরকম করে কথা বলা প্রধানমন্ত্রী বলিয়ে উঠাইতে পারি না তোমরা একটু ধরো বাঁচান তোমরা আমাকে বাঁচিয়ে মধ্যে আগুন অনেকের বাড়িতে বক্তা ছিল এই জায়গায় পৌঁছাতে অনুমান হিসাবেও কামিয়ে লোক দেখতে পাইতেছো তোমরা অনেক পীরের বাড়ি গাড়ি ঘড়িয়ে ঘড়িয়ে মেয়ে লোক যায় তোমাদের এখানে কোনো মেয়ে লোক আসতে দেখছো পেয়েছে হাত গুটিয়ে আসে স্টেজে যাচ্ছে ওঠে ওঠে উঠে অজু করতে গেছে অসুস্থ হয়ে বসে ডাক্তারখানা গেছে বাস শেষ এই তো এই তো এই তো দুনিয়া এরই জন্য মারামারি মারামারি গুতাগুতি ঝগড়া বসাদ কাজিয়া আল্লাহ কয় লা তাকনা তুমি তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইল না আল্লাহ করে আমার রহমান থেকে নইলে শুইল না আল্লাহ তালা রহমান রহি ইতিহাস তালাশ করলে দেখা যায় কত চোর কত গুন্ডা কত লুচ্চা কত ডাকায় কত মদ খোস কত হিরোইন খোস কত গাঁদা খোস তবা করি আল্লাহ রুজি হইয়া কোমরে গেছে ইতিহাস তালাশ করলে দেখা যায় বহুত আছে এরকম হজরত মৌলানা নিজামুদ্দিন বাদক স্বামী রহমাতুল্লাহ উনি ছিলেন ডাকাত ডাকাতি করা ছিল তার পেশা এবং নেশা পীরের দরবার থেকে গেলা পাইয়া বাড়িতে আসতেছে পথের মধ্যে দাঁড়ছে ফকির টেড়ো রোগ যাও তোমার কাছে কি আছে উদ্যাম্বিল কে আন্দার কিয়া হ্যাঁ তোমার ব্যাগের মধ্যে কি কয় কিছু খেজুর আর কিছু ছাত্র কয় দে তো মুঝকো আমার এলাকার আর কি আমার জরু আমার ছেলে মেয়ে আমার স্ত্রী বাপ মা এরা খাবে শেখ মরিত বলতেছেন এরা কি তোমার পাপের বাকি হবে বলে আর হবে হবে না কেন বলে না হবে না তুমি জিজ্ঞাসা করি আস বলে ফাঁকে তুমি পাওয়া যাবা না বলে আমাকে গাছের সঙ্গে ভালো করিয়ে বাঁধ ওই পাগড়ি দিয়া মাথায় ছিল পাগড়ি ওই পাগড়ি দিয়া গাছের সঙ্গে বাঁধছে এরপরে মা বাপের কাছে যে কয় আব্বা আমা আমি যে সুবিধা করি আনি এই পাপের বাকি কি তুমি অবাক তোলা না না এই প্রশ্নই আসে না দশ মাস দশ দিন প্যাটে করিয়া টানছি নিজের সুবিধা জায়গায় শুয়া তোমার এই শূন্য জায়গায় শোয়াচ্ছি নিজেরা না খাইয়া তোমার খাওয়াইছি এখন আমরা মূল্য হয়ে গেছি আমাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার কেমনি আকাশটা তুমি জানো আমরা তোমার পাপের বাকি হইতে রাজি নাই বিবিও বলতেছে একই কথা ছেলে মেয়েও বলতেছে একই কথা কথার সংক্ষেপ অবশেষে ফিরে আসল ফিরে আসল ফিরে আসিয়া সে পরীক্ষা ছাড়িয়ে দিয়া তার দুই পাও ধরে ধরিয়া হজরত আমাকে বায়াত করিয়া আমি আপনার হাতে বায়াত হব বায়াত করিয়া দবা করিয়া আল্লাহ নদী হয়ে গেছে বদক সামে তার মাথা আছে বদক সাম নিজামুদ্দিন কিন্তু দুইজন একজন হল নিজামুদ্দিন দেহলবী আর একজন হল নিজামুদ্দিন বদক স্বামী আমি নিজামুদ্দিন বদক স্বামীর কথা বলতেছি উনিও জবরদস্ত অলি হয়ে গেছিলেন এইরকম ঘটনার অন্ত না ইতিহাসে বনি ইসরায়েল জমানায় এক লোক ছিল তার নাম ছিল তিউনা খ্রিস্ট ধর্ম অবলম্বী নাম ছিল তিউরা তিউরা চুরি ডাকাতি লুচ্চামি রাজানি জেনা খুন খারাপি এমন কোন কাজ ছিল না যে তার বাকি ছিল না হঠাৎ একজন আলেমের আওয়াজ শুনিয়া তার মনটা নরম হয়েছে সে তবা করছে বাড়ির দিকে রওনা করছে পথের মধ্যে যান কবল হয়ে গেছে ইদা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ولا يستقدمون मौत का परवाना जिस दिन आवे तेरी सामने एक सेकंड जो ना ले लेंगे रब लाने के लिए মুহূর্তের পর তারা আসিয়া যাবে এক সেকেন্ড ছোড়া উঠে পাবে না কার কখন আসবে তাও কেউ বলতে পারবে না সপ্তম আসমানের উপরে একটা গাছ আছে গাছটার নাম সাদারা তুলি ইয়াকিন এই সাদারা তুলি ইয়াকিন গাছে প্রত্যেকটা মানুষের নামে নামে এক একটা পাতা আছে মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে তার গাছের নামের ওই পাতাটা লাল হইয়া যায় একমাত্র আজরাইল ফেরেস্তা জানে আর কেউ জানবে না যখন লাল হইয়া ওই গাছের পাতাটা পটকা করিয়ে পড়িয়ে যাবে টকা করিয়া আমার গাছের লাল হয়েছে কিনা তোমার কাছে পাতা লাল হয়েছে কিনা তুমিও জানো না আমিও জানি জানে একমাত্র মাওলায় গুনাই করব তবা করছে এখনো ওকে আমি ইলিনে নিয়ে যাবো সিজিনের ফেরস্তা বলতেছে Yeah. তবু ফিরিয়ে আসো ভয় নাই আমার রহমতের দরবার খুলিয়া রাখছি একশো বার তবা করিয়া একশো বার তুমি বন্ধ করিয়া রাখছো তাও ফিরিয়ে আসো আমি তোমার পিছনের দেবীর সমস্ত গুণাগাতা করিয়া তো এই সরাম সরাম সরাম সরম করতে করতে হঠাৎ তার মুখ থেকে বের হয়ে গেছে সমা সমান আল্লাহ একটা না সঙ্গে সঙ্গে আল্লাহ আমি আজই আমি হাজির কবিল বেড়েছে না হ্যাঁ? বেড়েছে বেড়েছে ওইটা না কইয়া কইতে হবে আল্লাহর সাথে হইলে বাপ মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে নাইলে বাপ এটাই হল মূল অভাব ভাবের অভাব যে ব্যক্তি আল্লাহ হইয়া যায় তাম পৃথিবী তার হইয়া যায় ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ বরফের বাদশা কুয়ার মধ্যে বালতি ফেলছে পানি তুলবে উজু করবে আসলে নামাজ বালতি বলিয়া উঠছে সোনার লুটা ওগুলো বালাই দিয়া আবার বালতি বলছে এবার বালতি বলিয়া উঠছে হীরা মানিক মুক্তা চুমি পান্না ওইটা বালাই দিয়া আবার বালতি বলছে এবারে বালতি বলিয়া উঠছে ইয়াকুত জমরুদ মারজাত তখন উপরের দিকে তাকাইয়া বলতেছে মাসু তুমি আর কত পরীক্ষা করবা আমি তো এগুলো চাই আমি চাই একদম পানি বুঝু করবো তোমার দিদার জন্য চুস্তি নামাজে পাঞ্জে গানা قويل للمصلين الذين معشوق جنشا است سب تمہاری باچا ہے اس لیے میں عاشق ہوا جو میرا معشوق ہے এইবার বালতি ভরিয়ে পানি উঠছে উজু করিয়া নামাজ দাঁড়াইছে তাহলে দেখেন তো আল্লাহর সাথে যদি ভাব হইল না তার আর কোন অভাব থাকে না প্রাথমিক অবস্থায় একটু অসুবিধা হইতে পারে কারণ মাটির কলসি বাজারে নেয় এরপরে থাপ্পড় থাপ্পড় খাইয়া রাজকন্যার কলে ওঠে এখন মাটিতে কয় তুই তুইও মাটি আমিও মাটি আমি পায়ের তলে সবটাই খাই আর তুই রাজকন্যা রাজকন্যার কোলে ব্যবহার কি আমি যে কত থাপড় খাইছি যে কিনতে তার সেই একটা খবর দেয় তো প্রাথমিক অবস্থায় থাপ্পড় চাপড় খাওয়া লাগে আল্লাহর এক বান্দা এখনো বাইসে আছে তার বাড়িতে মাঝে মাঝে পয়গম্বরী শূন্য জারি হইত খাওয়ার জুত না আর এখন তার বাড়িতে আম দশ টাকা এমন এক জামানা ছিল মিলাইলে রুজি না মিলাইলে রোজা বৃষ্টি বন্ধ হয়ে গেল আসমানে পানি দেয় মাটিতেও পানি নদীতেও পানি দেয় বিনা পানিতে ফসল কেমনে হবে আল্লাহ পাক মধ্যম ছাড়াও দিতে পারেন মধ্যম দ্বারাও দিতে পারে মধ্যম দ্বারা দেওয়াটা আল্লাহ মেজা আর মধ্যম ছাড়া দেওয়াটা আল্লাহ ক্ষুদ্র আল্লাহ ক্ষুদ্র উপর বিশ্বাস করতে হবে আর আল্লাহ নিজামের উপরে আমল করতে হবে ওই যে গতবার না তার আগের বার উত্তরবঙ্গে সফরে গেছিলাম সালমের সিংহ পানি উঠে না সালমের সিংহ পানি নাই কোথায় পাবে পানি বাবা আল্লাহ কাপ মুসালাম আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বলেন না বৃষ্টি দেব না তোমার মসজিদে একটা কামি আছে সে যদি উঠিয়া না যায় আমি কোথাও বৃষ্টি দেব না মুসারাম বলতেছেন আমার আওয়াজ ক্ষীণ আমি তোতলা জোবানে আছে জড়তা বারো লক্ষ লোক এই বারো লক্ষ লোকের মধ্যে আমি আওয়াজ কানে বসাব আল্লাহ আওয়াজ দেওয়ার মালিক তুমি ঔষধের মালিক আল্লাহ আমি তোমার মতন তোতলা মুসাকি দিয়া যদি আমি ভালো লক্ষ লোকের কানে আওয়াজ পৌঁছাইতে না পারি তাহলে আমি খোদার বৈশিষ্ট্য থাকে কোথায় হজরতের কে আচোজনাকারী আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি তাড়াতাড়ি উঠিয়া দাও আল্লাহ তিনি পক্ষ থেকে যখন এই আওয়াজ দিল মুসারাশ্বর দিলেন বারো লক্ষ লোকের কর্ম কর্ণকুহরে প্রত্যেকের কানে আওয়াজ পৌঁছে গেল জেলাকারী মনে মনে চিন্তা করে এখন যদি আমি উঠিয়ে যাই সবাই তো আমাকে চিনিয়া ফেলবে আর আমি উঠিয়ে যাবই না কোথায় যেখানেই যাবো সেটাই তো আমার মাওলার জায়গা তাহলে আমি উঠবো মাওলা যদি বলে যে এখানেও তোর জায়গা নাই যেখানে যাবো সেখানেই তো মাওলার জায়গা কথা প্রসঙ্গে রেখেছি আমার এক পি ভাই সানাউল্লাহ রাম লাখনবী উনি একদিন বলেন যে আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে বলি কি বলে আল্লাহ তালা সব কিছু পারেন কিন্তু একটা জিনিস পারেন না আমি বললাম যে কয় কি তোমার কি ইমান থাকবে না কথা বলে কয় না আমি চ্যালেঞ্জ করিয়ে বলতেছি তা আমরা কেউ পারলাম না বললাম কি এত এমন কথা পরে কইল যে আল্লাহ তার জায়গা ছাড়া আমাদেরকে কোন জায়গায় নিতে পারবে না আমি আবার কইলাম যে আল্লাহ পাক সব কিছু দেখেন একটা জিনিস দেখেন না ও আমার কাছে তুমি তো ইমান রাষ্ট্র হওয়ার কথা বলতেছো you কাদাপ্তা ইয়া মুসা হে মুসা তুমি মিথ্যাবাদী ইসরায়েলের লোকেরা তো তেড়া আগে থেকে এখনো দেখেন না কেমন তারা তেড়া ইসরায়েল ইসরায়েল খবরদার খাওয়া দাওয়া ওঠা বসা চলা চলাফেরা কথাবার্তা লেনদেন সবকিছু মুসলমানের তরিকা করতে হবে ইহুদি আসাদের তরিকায় করিও না কয় মুসা তুমি মিথ্যাবাদী কোন লোক তো উঠল না এক লোকের গলায় টাই পরা টাই সে বড় বড় লেকচার দেয় টিভিতে জাকির নায়ক টাই কি মুসলমানের লোকেরা যে মুসা তুমি মিথ্যাবাদী কোন লোক না বৃষ্টি দেয় না রোগ এখন মুসার আসলাম একটু লজ্জিত হলেন না উনি প্রতিদিন আল্লাহ তালার সাথে এক হাজার কথা বলতেন এই জন্য তাকে মুসা কালী মুদ্রা বলা দিনটা মানে কি আল্লাহর সাথে কথা বলবে বলা এইবার আল্লাহর কাছে যে কয় কথায় কথার কাজে তুমি করিও না তো তোমার দূর দ্বারা তো আমার পক্ষে সম্ভব না যেহেতু আমি মাখলুক তুমি খাবে এখন আমাকে এইভাবে লজ্জা দেবে তুমি আল্লাহ তখন বলেন মুসা ওই রাখাবি দুই চক্ষের মানে চালিয়ে দিয়া যখন আমার কাছে কান্দন রয়েছে আমি আর সহ্য করতে পারি জীবনের গুণাখাতা মাফ করিয়ে দিয়ে দৃষ্টি ফায়সলা করে দিয়েছি আল্লাহওয়ালাদের কাছে যাই হোক দুধার কাছে গেলে দুধ পাওয়া যায় চাউলওয়ালার কাছে গেলে চাল পাওয়া যায় পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায় মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায় দইওয়ালার কাছে গেলে দই পাওয়া যায় আল্লাহওয়ালাদের সংস্পর্শে গেলে আল্লাহ রহিম হইয়া খবর দেওয়া ইতিবাস নামা কিতাবে একটা ঘটনা আছে হজরত ওনার জমানায় বাগদাদে এক চোর বাস করত মানুষের কাপড়ের কাপড় খুলিয়ে নিয়ে বাজারে বিক্রি করত তার নাম ছিল নমান এবং অকৃত মানুষ মারা গেলে কবর খরণ করিয়া কাপড়ের কাপড় নিয়ে বাজারে বেচত চিন্তা করিয়া দেখেন কেমন হ্যাঁ? চুরি তো একটা ধরন আছে বলে বসে কাইপুরে আমার পকেট প্যান্ট ধরন বসছিল পাপড় মধ্যে মন্দ আসে খবরদার প্রত্যেকের নাম মানা হেফাজত রাখবেন আর চোর টোর ধরতে পারলে আপনারা মারবেন না পুলিশের হাতে দিয়ে দেবেন খালি খালি মারিয়ে আবার আর বেজারে পাবেন কি করবে পুলিশে দরবারি করুক গা পুলিশ আছি আমরা তবে তারাও লাগে না জানো প্রত্যেকের সমানপত্র প্রত্যেকের সাবধানে রাখবে কারণ পকেট সাবধানে রাখবেন মমিন ভাই আছে চোর আছে চোর মক্কা শরীফেও যায় এক লোকের কইতেছে হাতরে আর সব চুমো খাবে হ্যাঁ খাবো কটা আসেন আমি চুমো খাওয়াই এইগুলো মাথার ওখান দিয়ে ধরছে একজনে আর মাথার গলার ওখান দিয়ে ধরছে একজনে ধরে উঁচু করছে আবার দুইজনে পকেট হাত রাখে হাজার চুমো খাওয়াই কাছে দুই হাতে ট্রেন মারিয়া এইরকম মারিয়ে দিয়েছিলাম এখানে ওই গেছে আমার আওয়াজে আসা তোমার আওয়াজ চোখ শাসক সব জায়গায় কয় জুনায়দের মতো লোক দামি কাপড় পরা তার মুড়িদরা কবর দিছে আর আমার মতো ক্যামেরা কাপড় চোর ঘুমাবে একই হইতে পারে কেমন ওই কাপড়ের কাপড় নিয়ে বাজারে বিক্রি করবো সেই চিন্তায় আমার ঘুম না কয়েকে তোমার টাকা দিছিল তুমি তোমার মনে নেই কয় টাকা দিছিল তাই কিসে কি আর আসে না সে তো মরিয়া গেছে সোরে না মানে ধর্মের কাহিনী কোন এক অঞ্চলে আমার জানা মত হইলাম মসজিদে কোরআন শরীফ তুইয়া একশো খান বা তারও বেশি কোরআন শরীফ তুইয়া সেই কোরআন শরীফের উপরে পাও দিয়া তারপরে মসজিদের লাইট নামাইয়া নিয়ে বেঁচে বেড়াচ্ছে সুন্দর আমার জানা মতো শেষ হয়ে প্যারালাইজ হইয়া বিছানায় করিয়া নিজের মুখ নিজের পেশাব নিজে খাইয়া বসি আল্লাহ করে কোরআন দেবে আপনি এটি আর কিছু কয় তুমি যাবা কিনা বলো বউ কয় না আমি যাব না আমার এত বড় অধর্ম আমার পক্ষে সম্ভব না তখন ওই চোর নিজে যাইয়া কবর খনন করছে আমার বসিয়া রায় অন্ধকার রায় কবর খনন করিয়া সিনেমা भूल जाओ बोले आपके साथ इतना गुस्सा किया আপনার সাথে এত বড় বেতন করছে তার সাথে এরকম মনেরা করার দরকার কি কর্ম যখন মরে তখন কালে বা তৈরিবা পাঠ করতে আমি নিজেই শুনছি তাছাড়া আমার হাতে হাত রাখতে পারা গেছে আল্লাহ মাপ করিও তো দিতে পারে এই জন্য আমি ওকে আমার হিসাবে হিসেবে আগে কবুল করিয়ে দিলাম আমার মুড়িদ হিসাবে ওকে আমি কবুল করিয়ে দিলাম বাইরে বাবারা আল্লাহ আমাদের কাছে যাইও কাজে রাখবে যাবে না মনে করেন এই তো আমার কবরে শোয়াইছে এই আমার উপায় কি আল্লাহ Allah, Allah, Allah, Allah, in the light. la إلا الله إلا الله إلا الله إلا الله